সর্বপ্রথম জিন জাতি বসবাস করে দ্বিতীয় পর্যায়ে ফেরিস্তারা বসবাস করতে লাগলো এমত অবস্থায় আল্লাহ ফেরিস্তাদের কাছে দুনিয়ার তৃতীয় বাসিন্দা সৃষ্টির কথা পেশ করলে তাহলে আদম জাতি দুনিয়ার কত নম্বরের বাসিন্দা তিন নম্বরের বাসিন্দা দুনিয়াতে আদম জাতি হয়তো অভিজ্ঞতার দ্বারা আর না হয় আল্লাহকে জিজ্ঞাসার মাধ্যমে জানতে পারলেন জিন জাতির ব্যবহারের উপর অনুমান করে অথবা আল্লাহকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে আদম জাতি দুনিয়ার তৃতীয় নম্বরের বাসিন্দা হবে যে আদম জাতি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে যে আদম জাতি দুনিয়ার জমিনে আল্লাহর প্রতিনিধি হবে আল্লাহর খলিফা হবে সেই আদম জাতির স্বভাব কাকি হবে তারা জানতে পারলেন আদম জাতির স্বভাব হবে তারা ইচ্ছা করলেই পাপে লিপ্ত হইতে পারে এই স্বভাব হবে কাজে কাজেই ফেরিস্তাদের মনে প্রশ্ন জাগল যে আদম জাতি ইচ্ছা করলে পাপ করতে পারে সেই আদম জাতি কেমন করে জমিনের খলিফা হয় সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয় যে ফেরিস্তা পাপ করবে দূরের কথা পাপের কল্পনাও করে না সেই ফেরিস্তাকে কেন আল্লাহ খলিফা বানান না তাকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করে না সঙ্গত কারণেই ফেরিস্তাদের অন্তরে এই প্রশ্ন জাগলো তাই আল্লাহ যখন ফেরিস্তাদের বললেন আমি তিন নম্বর জাতি আদম সৃষ্টি করব আল্লাহ তখন ফেরিস্তারা তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করেন أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك যে আদম জাতি ইচ্ছা করবে খুন কারারি করবে মারামারি কাটাকাটি করবে এক কথায় গুনার কাজে লিপ্ত হইবে সেই আদম জাতিকে দুনিয়ার জমিনের খলিফা বানাইতে চাও অথচ আমরা তো রিস্তারা জীবনে কোনোদিন গুনার কল্পনাও করেন এখানে একটা ঐক্য হয় কেন প্রথম প্রথম মনে করেছিলাম হইচিটা হয়তো হয়ে গেছে একটু সময় বন্ধ হয়ে গেল কিন্তু অনবরত হয়েছে হইতে চলতে কেন এমন একটা বাজারে সংলগ্ন মাহফিলটা না করে একটা নির্মিলি জায়গায় করাই ভালো ছিল যাই হোক যে আদম জাতি কোন কারারি করবে ইচ্ছা করলে সেই আদম জাতি কেমন করে আল্লাহর খলিফা হইতে পারে কথা সরাসরি আল্লাহর কাছে এই প্রশ্নটা পেশ করলেন আর মনে মনে আরেকটা প্রশ্ন গোপন রাখলেন সেটা আমরা যারা কোনোদিন কোন গুণা করি না আমাদেরকে কেন দুনিয়ার খলিফা বানাও না তাহলে এখানে সর্বমোট প্রশ্ন হলো দুইটা একটা প্রশ্ন যে আদম জাতি গুণা করবে তাকে কেন খলিফা বানাইতে চাও এটা সরাসরি আল্লাহ তরকারি প্রশ্ন পেশ করলেন ফেরেস্তাদের আরেক প্রশ্ন যে ফেরেস্তারা গুণা করে না তাদেরকে কেন তোমার বানাও না এটা সরাসরি ক্যাশ করলেন না মনে মনে গোপন রাখলেন একটা হলো যে আদাম গুণা করবে তারে কেন করলেন না বানাও না কেন পেশ করলেন না মনে মনে গোপন রাখলেন আল্লাহ আলমিন তাদের কথার জবাব কথাই দিলেন আর মনের গোপন প্রশ্নের জবাব মনে মনে উপলব্ধি করার পরিবেশ সৃষ্টি করে দিলেন যেই প্রশ্ন সেই জবাব কথার প্রশ্ন আল্লাহ কথায় কি দিলেন আল্লাহ বলেন যে আদম জাতি ইচ্ছা করলে গুণায় লিপ্ত হতে পারে তাকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাই জমিনে আমার খলিফা বানাইতে চাই এর কারণ তোমরা জানো না আমি আল্লাহ জান কারণ তোমরা জানো না আমি জানি যে সমস্ত কারণ আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ এরা গুণার মজা বুঝবে এরা যদি গুণা চাটতে পারে তবেই এরা গুণা না করার দাম হইতে পারে তোমরা গুনার মজা বুঝো না তোমরা গুনার না করলে এমন গুনার না করার কোন দাম নাই গুনার মজা না বুঝিয়া গুনা না করলে এটা দাম আছে গুনার মজা বুঝার পরে গুনা না করলে এই গুনা না করার দাম আছে তোমরা গুনার মজা বুঝো না কাজে তোমরা গুনার না করার কোন দাম নাই আদম গুনার মজা বুঝবে সে যদি গুণা না করে থাকতে পারে এটার দাম হইতে পারে নাম হইতে পারে সৃষ্টির শ্রেষ্ঠ এই অন্তরে জাগ্রত করার জন্য আল্লাহ পরিবেশ তৈরি করে বিশেষ পরিবেশের মাধ্যমে যখন ফিরিস্তাদের উপলব্ধি হল হ্যাঁ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতাই আমাদের মধ্যে নাই পাপ না করলেও আদম জাতি ইচ্ছা করলে পাপে লিপ্ত হইতে পারবে তবুও সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা তাদের মধ্যে আছে যখন ফেরিস্তাদের বুঝে আসলো তখন ফেরিস্তাগণ আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন قالوا سبحانك لا علم لنا যখন ফেরেস্তারা বিষয়টা বুঝতে পারলেন উপলব্ধি করতে পারলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ না জেনে না বুঝে প্রশ্ন করেছিলাম প্রশ্ন করে না বুঝতে পেরেছি প্রশ্ন করাটা ঠিক হয় নাই ফেরেস্তারা বুঝে শুনে প্রশ্ন করলেন নানা জেনে না বুঝে আল্লাহ তখন বলেন أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون আমি কি তোমাদের বলি নাই আমি জানি তোমরা জানো না সমস্ত আসমান জমিনের গায়ে আমি আল্লাহ আসমান জমিনের গায়ে কে জানেন আল্লাহ জানেন আসমান জমিনের সমস্ত গাইব আল্লাহ জানেন কইলে জবাব হয় কিন্তু পূর্ণাঙ্গ হয় না আসমান জমিনের গাইব কে জানে এই প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব হইল একমাত্র আল্লাহ জানে আসমান জমিনের গাইব কে জানে শুধু আল্লাহ জানেন কইলে জবাব হয় কিন্তু জবাব পূর্ণাঙ্গ হয় না পূর্ণাঙ্গ জবাব হইল একমাত্র আল্লাহ জানে কারণ নিম্ন এটা আল্লাহ বলছেন উল্লাহ الغيب إلا الله رسول كريم صلى الله عليه وسلم আপনি বলে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া কি কোরআন শরীফের ভিতরে আছে উল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ কোরআন শরীফের ভিতরে আছে এর অর্থ হলো হে রসুল করিম সাল্লাম আপনার মুখে বলে দিন কারণ আল্লাহ জানতেন ভবিষ্যতে ইনিকেই একজন লোকে গাইব জাননেওয়ালা বলবে না আগে জানতেন না আল্লাহ ঘোষণা আল্লাহ বাসিন্দাই না একমাত্র আল্লাহ যে মুখে আল্লাহ ঘোষণা করে দিলেন সেই নদীরও যদি গাড়ির চান্নেওয়ালা বানাইয়া ফেলে তাহলে কুরানার মামলাটা কোথায় একবার যেদিন কাপিরেরা মোহাম্মদ খেদমাতে উপস্থিত হইয়া বললো মোহাম্মদ যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমাকে নবী কয়টা প্রশ্ন তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে তোমার নবী মানব এক নম্বর জমিনের নিচে যত গুপ্ত ধনের বান্ধা আছে সবগুলি বের করে আমাদেরকে দিয়ে দিতে পারবে কিনা বলো আর আজকে তোমাকে প্রশ্ন করতে আসলাম আমাদের কার কতদিনের হায়াত বাকি আছে বলো আর যে যতদিন বাঁচব ততদিনের মধ্যে কে কোন দিন কি পরিমাণ লাভবান আর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হব আজকেই বলে দিতে পারো কিনা বলো কথা প্রশ্ন করলো জবাবে আল্লাহ একটা করে বলেন উল্লাহ وما مسني السوء তিন প্রশ্নের জবাব নবীজি তারা কত নম্বর প্রশ্ন করেছে জমিনের নিচের সমস্ত গুপ্ত ধনের বান্দার ভাইকিরা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য জবাবে আপনি বলুন জমিনের নিচের গুপ্ত ধনের বান্দারের মালিক আল্লাহ আমি না কার মালিকানা আর দিবেতে যিনি মালিক তার কাছে যাও আমি মালিক না দিতে পারবো না দুই নম্বর প্রশ্ন আমরা কে কতদিন বাঁচব জবাবে আল্লাহ বলেন নবীজি আপনি বলে দিন এটা কাম তোমরা কে কতদিন আমি বলতে পারবো না যেহেতু আমি আলিমুল না তিন নম্বর কোন দিন কোন কাজ করলে কি পরিমাণ লাভ আর কি পরিমাণ হবে বলে দেবো যদি জানতাম আমি নিজেই জীবনে কোনোদিন কোনো কাজে ক্ষতিগ্রস্ত হতাম না নিজের সেই বলতে পারি না তোমাদের সেখানে বলবো এই আয়াত কি কোরআন শরীফের ভিতরে আছে এতগুলি আয়াত কোরআনে তো যাওয়া তারপরে যদি আল্লাহ তারা অন্য কাউকে গাইব জানার জানেওয়ালা সাজানো হয় ritwan manakah hidupkan Perikadaknya Allah boleh Qala alam alamu আমি কি তোমাদের বলি নাই আমি যা জানি তোমরা তা জানো না আসমান জমিনের সমস্ত